আবু হুরাইরা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি একবার আমি ঘুমিয়েছিলাম স্বপ্নে আমি আমাকে এমন একটি কূপের কিনারায় দেখতে পেলাম যেখানে বালতিও রয়েছে আমি কূপ হতে পানি উঠালাম যে পরিমাণ আল্লাহ ইচ্ছা করলেন অতপর বালতিটি ইবনু আব্বু কুহাফা নিলেন এবং এক বা দু বালতি পানি উঠালেন তার উঠানোতে কিছুটা দুর্বলতা ছিল আল্লাহ তার দুর্বলতাকে ক্ষমা করে দিবেন অতপর উমর ইবনু খত্তাব বালতিটি তার হাতে নিলেন তার হাতে বালতিটির আয়তন বেড়ে গেল পানি উঠানোতে আমি উমরের মতো শক্তিশালী বাহাদুর ব্যক্তি কাউকে দেখিনি শেষে মানুষ নিজ নিজ আবাসে অবস্থান নিল